গাহি মোরা সাম্যের গান জুড়িয়ে দেই সবার প্রাণ গাহি মোরা সাম্যের গান জুড়িয়ে দেই সবার প্রাণ গানে গানে জাগাবো উড়াবো বিজয় নিশা গানে গানে জাগাবো উড়াবো বিজয় নিশা সত্যনের পথে চলি অবিরা সুর ঝঙ্কারে জাগিয়ে দেব সুপ্ত প্রাণের ভুবন আলোড়ন নালোড় নালোড় আলোড়ন নালোড় নালোড় আলোড়ন নালোড় নালোড় আলোড়ন নালোড় আলোড়ন সুন্দর পৃথিবী গড়তেন আলোর প্রতিভা বিকাশে আলোর রহমের ধারা ঝুরছে মনির কোণে সুরের ভুবন হবে রঙিন রংধনুর সাত রঙে অপসংস্কৃতির কালো আধারে ঢাকা আমাদের এই পৃথিবী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো অশ্লীলতার স্রোতে আজ ধ্বংসের দ্বার প্রান্তে মানুষ আজ ভুলতে বসেছে তার স্রষ্টাকে ভুলতে বসেছে তার নীতি আদর্শ স্বকীয়তাকে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শ থেকে আজ আমরা দূরে অনেক অনেক দূরে না আমরা মুসলমান আমরা তা পারি না আমাদের ফিরিয়ে আনতে হবে হারানো সেই ইতিহাস ঐতিহ্যকে সুস্থ সত্য সুন্দর সংস্কৃতির মাধ্যমে জাগিয়ে তুলতে হবে মানুষকে আবারও গাইতে হবে সত্যের গান বিপ্লবের গান বিজয়ের গান আজকের তরুণ সমাজকে দেখাতে হবে আলোর পথ আর এমনই স্বচ্ছ সুন্দর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু আলোড়ন শিল্পী গোষ্ঠীর সেই শুরু থেকেই আমরা চেষ্টা করছি নতুন কিছু দিতে আমাদের প্রকাশিত অ্যালবাম সুরের ভুবন মদিনার পথে ও ইসলাম ইস দ্য বেস্ট ব্যাপক সাড়া জাগিয়েছে সংস্কৃতিপ্রেমী বন্ধুদের অনেকেই অভিনন্দন জানিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আর সেই প্রেরণা থেকেই আমাদের এবারের আয়োজন রংধনু প্রিয় শ্রোতা আসুন উপভোগ করি আলোড়ন শিল্পীদের কণ্ঠে চমৎকার কিছু গানের অ্যালবাম রংধনু রংধনু